পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়ানাস্তাঈনু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فإذا قضيتم الصلاة আলা সম্মানিত পিস টিভি বাংলার সারা বিশ্বের দর্শক সুধীমণ্ডলী আমরা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সালাতের বিষয়ে আলোচনা করছি আল রসুল কীভাবে সালাত আদায় করতেন আর সেই সালাদটি আমাদেরকে আদায় করতে হবে সেভাবেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে সালাত একটি ব্যাপক ভিত্তিক অনেক আহকাম সম্পন্ন একটি নির্দেশনা একটি বিধান প্রত্যেকটি ক্ষেত্রেই আমাকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতি অনুসরণ করে পালন করতে হবে আমরা তাসাহুদের বিষয়ে বলছিলাম তাসাহুদ পড়তে গিয়ে এখানে একটি বিষয় রয়েছে সেটা হলো সাতটি স্থানের মধ্যে এটি একটা স্থান যেখানে মোনাজাত হয় আল্লাহর কাছে আমরা চাওয়া পাওয়া করতে পারে এখানে একটি ত্রুটি লক্ষণীয় ত্রুটি থেকে যায় সেটা হলো আমরা তাসাহুদে বসার ক্ষেত্রে অত্যন্ত অলস অত্যন্ত অবহেলা করে থাকি আমরা অলসতা করে সালাতের মধ্যে অলসতা করাটা মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সোননাথকে অপমান করা আমি যখনই বসবো তখনই অধিকাংশ মুসল্লিকে দেখা যায় যে আমরা বসার সময় সোনাত লক্ষ্য করি না ডান পাকে অবশ্যই খাড়া রাখতে হবে এবং আঙ্গুলগুলি পশ্চিম দিকে থাকতে হবে কিন্তু অনেকে দেখি যে এই সোননাথটাকে লক্ষ্য করেন না আমরা পুরো সালাদটি যখনই সেজদা থেকে উঠে বসি তখনই এমনটি করে থাকি না আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সোননাথকে ফলো করব। আমি যখন পড়বো আত্মাহিয়াতলিল্লাহি ও ওবরাকাত আমি তাসাহতটা পড়লাম এখানে সম্পূর্ণটাই আল্লাহর মহত্ব ঘোষণা করলাম এবং আমি আল্লাহর প্রতি আল্লাহকে রব হিসাবে সাক্ষ্যদান করলাম মোহাম্মদ সাল্লাহ রাসুল হিসাবে তার বান্দা হিসাবে মেনে নিলাম নেওয়ার পরে আমি আবার দরুদ পড়ছি আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদু মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা বারকত আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদু মজিদ ইব্রাহিমে এই দরুদ পড়ে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এবং তার বংশধারদের উপরে আল্লাহর রহমত কামনা করলাম বিনীত কণ্ঠে আল্লাহর কাছে অতঃপর আমার জন্য এবার চাচ্ছি আমি পড়ছি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবেকামিন আদাবে জাহান্নাম হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ চাচ্ছি ও আউজুবেকামিন আদাবিল কবরে এবং কবরের শাস্তি হতে আল্লাহ আপনার কাছে আমি পরিত্রাণ চাচ্ছি ও আউজুবেকামিন ফিতনাতিল জাল হে আল্লাহ আমি আপনার কাছে কানা দাজ্জালের ফেতনা হতে আমি পরিত্রাণ চাচ্ছি ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে এই জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুর ফেতনা হতে আমি আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি ওয়াউজুবিকা মিনাল আসামি ওয়াল মাগরম হে আল্লাহ যাবতীয় পাপ এবং ঋণ থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম প্রত্যেক সালাতেই এই চারটি বিষয় থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন ঋণ এবং পাপ থেকে আল্লাহ রাসুল মুক্তি চাইতেন এমন কোনো সালাত রাসুলের ছিল না যে সালাতে তিনি কবরের আজাব থেকে পরিত্রাণ চাইতেন না আমরা বিনীত কণ্ঠে শেষ তাসাহুদে বসে গিয়ে আমরা এই প্রার্থনা আল্লাহর কাছে করব। দোয়ে মাসুরা বলতে বর্ণিত দোয়া সমূহ কোরআন হাদিসে যত দোয়া আছে সেইগুলো আমি এখানে বসে বসে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহর কাছে চাইতে পারি যেন আল্লাহ আমাকে আমার চাওয়াটা দান করেন আবু বকর রাজাল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আল্লাহ রসুল আমাকে একটি দোয়া শিক্ষা দিন যে দোয়াটি আমি সালাতের মধ্যে বলবো আল্লাহ রসুল শিক্ষা দিলেন আল্লাহ হুম্মা ইন্নি দলমতু নাফসি দুলমান ক্যাথির লাগ ফিরুদ্দুনু বা ইল্লা আংতা হে আল্লাহ ইন্নি জলামতু নফসি জুলমান ক্যাথিরা আমি আমার উপরে অনেক অনেক জুলুম করেছি অত্যাচার করেছে আমার নাফসের উপরে আমি নিজে অপরাধী লাইয়াক ফিরু ধনু বা ইল্লাংতা আল্লাহ আপনি ছাড়া আমার পাপ আর কেউ ক্ষমাকারী নয় কেউ ক্ষমা করবে না ফগফিরলি মগ ফেরাতাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করার মতো ক্ষমা করুন কোনো পাপ যেন আমার না থাকে সেভাবে আমাকে ক্ষমা করুন ইন্নাকা আংতাল গফুর রহিম একমাত্র আপনি হলেন গফুর ক্ষমাকারী আপনি দয়াময় আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এই বিনষ্ট চিত্তে একগ্রতার সাথে বিনয়ের সাথে আল্লাহর কাছে এই ক্ষমা আমি ভিক্ষা করছি আমরা পাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই বৈঠকেই অন্য অন্য দোয়ার মধ্যে আরেকটি দোয়া পড়তেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা হে আমাদের প্রতিপালক আতেনা ফিদ্দুনিয়া হাসানা দুনিয়াতে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন অফিল আখিরাতে হাসানা হে আল্লাহ আমাদেরকে আপনি পরকালে কিয়ামতের দিনে কল্যাণ দান করুন অকিনা আদাবান নার আর আমাদেরকে জাহান নামের আজাব থেকে মুক্তি দান করুন সম্মানিত দর্শক মণ্ডলী এখানে একটি বিষয় ভাববার আল্লাহ রসুল এই দোয়াটি পড়তেন তাসাহুদের মধ্যেই আমরা এই দোয়াটিকে নিয়ে গেছি সালামের পরে এটা বর্ণিত হয়েছে মাজমাউজ্জাওয়েদ দ্বিতীয় খণ্ডের দুইশো তেরো পৃষ্ঠা এবং মূল হাদিসটি তাবরানিতে এসেছে নয় হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিসে সই সনদে বর্ণিত হয়েছে তাহলে আমি শেষ তাসাহুদে বসেই আল্লাহর কাছে সমস্ত কিছু চাইতে পারি আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সোম্বালিয়া মিনা দোয়া মা শাহ অতঃপর যখন তাসাহ শেষ করলাম যখন দরুদ শেষ করলাম তখন এখানে আমি আমার ইচ্ছা অনুযায়ী চাইতে পারি আল্লাহ রসুল বলছেন অতঃপর তার যা প্রয়োজন তাই যেন আল্লাহর কাছে মন খুলে দিয়ে চাই তাসাহুদে বসে বসে এটা হলো নিয়ম ইমাম বুখার রহিমাহুল্লাহ বাপ পেতেছেন আর দোয়াও কবলা সালাম সালামের আগেই দোয়া করে নিতে হবে একশো পনেরো পৃষ্ঠা প্রথম খণ্ডের যে তাসাহুদ পড়ার পরে আমি মন খুলে যা চাইব সেই দোয়া আল্লাহর কাছে আমি করতে পারবো তাই রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই দোয়াটি পড়তেন রব্বানা আতিনা ফিদ্দুনি হাসানা অফিল আখিরাতে হাসানা অকিনা আদাবান্নার আর একটি দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দোয়াটি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শেষ তাসাহতে বসে পড়তেন রব্বানা ফেরলানা দুনু বানা ওয়াকাফির আন্না সাইয়াতেনা ওয়াতাওয়াফানা মাল আবরার রব্বানা ফেরলানা দুনু বানা হে আল্লাহ হে আমাদের প্রভু আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিন ওয়াকাফির আন্না সাইয়ে আতিনা আর আমাদের যত অনিষ্টতা যত অকল্যাণ সমস্ত দূর করে দিন ওয়াতাওয়াফানা মা আল আব্রর আর যারা আব্রর যারা নেক বান্দা যারা সৎকর্মশীল তাদের সাথে আমাদেরকে মৃত্যুদান করুন রব্বানা ওয়া আতিনা মা আত্মানা হে আমাদের প্রতিপালক প্রভু হে আপনি আমাদেরকে তাই দান করুন যা আমাদের জন্য আপনি ওয়াদা করেছেন ওলা তুখিনা কিয়ামা হে আল্লাহ হে আমাদের প্রতিপালক প্রভু আপনি আমাদেরকে কিয়ামতের দিনে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আমরা যেন লাঞ্ছিত না হই ইন্নাকাল্লা তুখলিফুল মিয়াদ হে আল্লাহ আপনি তো কখনো ওয়াদাকে ভঙ্গ করেন না কি চমৎকার দৃষ্টান্ত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন তাসাহুদের মধ্যেই সালাদ যখন আমরা শেষ করে দিচ্ছি শেষ হয়ে যাচ্ছে আমি বুকে জোড় হাত বেঁধে দোয়া করেছি আমি রুকুতে দোয়া করেছি রুকু থেকে উঠে আল্লাহর কাছে দু হাত উঁচু করে আত্মসমর্পণ করে দোয়া করেছি সেজদায় গিয়ে দোয়া করেছি দুই সেজদার মাঝে দোয়া করেছি অতঃপর আমি যখন সালাত শেষ করতে যাচ্ছি তখন আল্লাহ রাসুল বললেন যেহেতু সালাতি হলো দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম তুমি প্রাণ খুলে আল্লাহর কাছে বলো পিতামাতার কাজ জন্য আমি দোয়া করব। আমি এখানেই বলতে পারি আল্লাহর কাছে হে আল্লাহ রব্বানা ফিরলি দেইয়া অলিল হিসাব হে আমাদের প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করুন আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং মমিনদের ক্ষমা করুন যেদিন আপনি সাক্ষ্য গ্রহণ করবেন হিসাব নেবেন আমাদের মাঠে সেদিন আমাকে ক্ষমা করুন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সকিরা হে আল্লাহ আমার পিতামাতার উপরে আপনি রহম করুন তাদেরকে সেভাবে রাখুন যেভাবে আমাকে রেখেছিলেন তারা ছোটতে বহু দোয়া আমি যে দোয়া সম্পর্কে আল্লাহর কাছে চাই যা চাই আল্লাহর কাছে সেই দোয়া আমি তাসাহুদে বসে বসে করব। এটার আমার এখতিয়ার আছে আমার পাপ আমি জানি আমি আল্লাহর কাছে দোয়া করবো এই স্থানে যখন দোয়া শেষ হয়ে যাবে তখন আমি সালাম ফিরিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডানে এবং বামে সালাম ফেরাবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এর ছাড়াও আমরা আর অনেক দোয়া করতে পারি পিতামাতার জন্য আত্মীয় স্বজনের জন্য মৃত যারা আছেন কবরে শুয়ে আছেন তাদের জন্য আমরা এই স্থানে দোয়া করতে পারি যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক একটু বিরতি নিচ্ছি বিরতির পরে ফিরে আসছি ইনশাল্লাহ আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী আসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত পিস টিভি বাংলার দর্শক মণ্ডলী আমরা তাসাহুদে বসে কি কি দোয়া করব এই দোয়াগুলো আপনাদের সামনে বলছিলাম আসলে সালাদ যখন আমরা শেষ করে দিচ্ছি শেষ হয়ে যাচ্ছে আমি বুকে জোর হাত বেঁধে দোয়া করেছি আমি রুকুতে দোয়া করেছি রুকু থেকে উঠে আল্লাহর কাছে দু হাত উঁচু করে আত্মসমর্পণ করে দোয়া করেছি সেজদায় গিয়ে দোয়া করেছি দুই সেজদার মাঝে দোয়া করেছি অতঃপর আমি যখন সালাদ শেষ করতে যাচ্ছি তখন আল রাসুল বললেন যেহেতু সালাতি হলো দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম তুমি প্রাণ খুলে আল্লাহর কাছে বলো পিতামাতার কাজ জন্য আমি দোয়া করব। আমি এখানেই বলতে পারি আল্লাহর কাছে হে আল্লাহ রব্বানা ফিরলি অলি অলি দেইয়া অলিল মিনিনা ইয়ামাইয়া কুমুল হিসাব হে আমাদের প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করুন আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং মমিনদের ক্ষমা করুন যেদিন আপনি সাক্ষ্য গ্রহণ করবেন হিসাব নেবেন কিয়ামতের মাঠে সেদিন আমাকে ক্ষমা করুন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সকিরা হে আল্লাহ আমার পিতা মাতার উপরে আপনি রহম করুন তাদেরকে সেভাবে রাখুন যেভাবে আমাকে রেখেছিলেন তারা ছোটতে বহু দোয়া আমি যে দোয়া সম্পর্কে আল্লাহর কাছে চাই যা চাই আল্লাহর কাছে সেই দোয়া আমি তাসাহুদে বসে বসে করব। এটার আমার ইখতিয়ার আছে আমার পাপ আমি জানি আমি আল্লাহর কাছে দোয়া করবো এই স্থানে যখন দোয়া শেষ হয়ে যাবে তখন আমি সালাম ফিরিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডানে এবং বামে সালাম ফেরাবো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি সালাত শেষ করলাম আগে তাকবির তাহারিমা বলে সব কিছুকে আমি হারাম করে দিয়েছিলাম তাহলিলুহা তাসলিম যখন আমি সালাম ফিরে দিলাম আমার জন্য হালাল হয়ে গেল যে সমস্ত কাজ হালাল সেগুলোকে আমি হারাম করে দিয়েছিলাম সালাতের মধ্যে এখানে কিছুই চলে না আমি সালাতের সালাম যখন ফেরালাম তখন বৈধ কাজগুলো আমার জন্য তখন বৈধ হলো এতক্ষণ ছিল অবৈধ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সালাতের আহকামের ব্যাপারে বিস্তারিত জানতে পারলাম রসুল্লাহ সাল আলী আসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক ওইভাবে শুদ্ধভাবে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছি সালাম ফিরানোর পরে মুসল্লির দায়িত্ব থেকে যায় ইমাম যদি হন তাহলে সরাসরি মুসল্লির দিকে ঘুরে বসবেন ঠিক ওইভাবেই বসার প্রয়োজন নেই আল্লাহ আকবর বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অতপর আল্লাহমাং সালাম অমিঙ্কাসালাম তাবা রক্ত ইয়াদ আল জালাল আল ইকরাম বলে ইমাম যিনি তিনি মুসল্লিদেরকে ঘুরে বসবেন এটাই হলো সুন্নাত শুধু ফজরে বা আসর সালাতে ঘুরে বসতে হবে এমনটা সুন্নাত নয় প্রত্যেকটি সালাতে রসুল সাল্লা সাল্লাম মুসল্লিদের দিকে ঘুরে বসতেন যা সেই হাদিস দ্বারা প্রমাণিত সেটা আমরা গ্রহণ করব ঘুরে বসে আমরা এবার তসবি তাহালিল করব। দুঃখজনক হলেও সত্য আমরা সালাতের মধ্যে এতগুলো দোয়া করার পরে আমরা লক্ষ্য করি না দোয়াটি কখন করতে হবে এবার তো জিকিরে পথ খোলা হলো কিন্তু এখানেও যে সমস্ত জিকিরগুলো করতে হয় এই জিকিরগুলো অধিকাংশ মুসল্লি আজকে জানে না তার কারণ রয়েছে সমানের দর্শক মণ্ডলী কারণ আপনারা জানছেন বুঝতে পারছেন বহু স্থানে দেশে প্রচলিত আছে সালাত আদায় করার পরে সালাম ফেরানোর পরে অল্প হয় দশ সেকেন্ড ২০ সেকেন্ড বা এক মিনিট সময়ের জন্য হঠাৎ করে একটু হাত তোলা হয় এবং সবাই মিলে হাত তুলে অল্প সময়ের জন্য কেউ সরবে কেউ চুপে চুপে থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে হাত নামিয়ে ফেলেন এই ছোট্ট এক মিনিটের বা পঞ্চাশ সেকেন্ড ৩০ সেকেন্ডের এই একটু নিয়মের কারণে অধিকাংশ মুসল্লি সালাতের পরে জিকিরটা তারা শিখে না জিকিরটা তারা বলে না আমরা আহ্বান জানাতে চাই বিনীতভাবে বুঝাতে চাই মুসল্লি ভাইদেরকে এখানে আল্লাহ রাসুল অন্তত সতেরোটি দোয়া পড়েছেন যা সই হাদিস দ্বারা প্রমাণিত এর বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাব না তবে এতটুকু এখানে বলতে চাই সালাতের সালাম ফেরানোর পরে আমরা যে মাসনুন দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো পড়ব বসে বসে সেই দোয়াগুলো পড়ার চেষ্টা করব যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে এখানে একটি বিষয় স্মরণ করে দিতে চাই সেটা হলো সালাম ফেরানোর সাথে সাথে কোনো কোনো ভাইকে দেখা যায় ডান হাত মাথায় দিয়ে কি যেন একটা দোয়া পড়েন বিসমিল্লাহ আল্লাহ ইন্নি আউজবেকা মিনাল হাম্মে ওয়াল হুজনে মর্মে একটা দোয়া পড়েন হ্যাঁ দোয়াটি একটি হাদিসে বর্ণিত হয়েছে তবে এই সোননাথটা সঠিক নয় এটা সই হাদিস দ্বারা সমর্থিত নয় সালাতের সালাম ফেরানোর পরে যেগুলো মাস্তুন দোয়া রয়েছে সেই দোয়াগুলো আমরা পড়ব এখানে একটি বিষয় লক্ষণীয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন প্রশ্ন করা হলো আইয়ুদ দুয়ায়ে আসমা কোন দুয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য গ্রহণীয় কোন দোয়া আল্লাহ বেশি কবুর করেন রসুল্লাহ সাল্লাম জবাব দিলেন জাউফুল্লাইলে অদুবুর সালাওয়াতিল মাকতুবাত রাতের মধ্যভাগে রাতের পেটে অর্থাৎ রাত্রিতে তৃতীয় প্রহরে একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রার্থনা করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং ফরজ সালাদ সমূহের পরে দোয়া কবুল করে থাকেন হাদিস হাসান তিরমিজিতে বর্ণিত হয়েছে আর একটা হাদিসে বর্ণিত হয়েছে যেটা নাসাইয়াল কুবরাতে সহি সনদে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান করা আয়াত আল কুরসি ফি দুবুরি কুল্লে সলাতিল মাকতুবা লামিয়াম নাহমিন দুখুলিল জান্না যে ব্যক্তি প্রত্যেক ফরর সালাতের পরে আয়তাল কুরসি পড়বে তাকে জান্নাতে প্রবেশ করাতে কিছুতেই বাধা দিতে পারবে না একমাত্র মৃত্যু ব্যতীত কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় হলো এই সালাম ফেরানোর পরে ছোট্ট একটু মোনাজাতের নামে যা করা হয় এই কাজটি করার কারণে আমি এই দোয়াগুলো মুখস্থ করতে পারিনি বা মুখস্থ করিনি দোয়া থেকে মুখ ফিরে নিয়েছি আমি আহ্বান জানাতে চাই আসলে এর ভিত্তি কতটুকু একজন ব্যক্তি মুসল্লি অজু করার পরে যে দোয়া পড়তে হয় সেটাও সে জানে একজন মুসল্লি সে আজানের দোয়াও মুখস্থ করেছে মসজিদে ওঠার দোয়াও মুখস্থ করেছে মসজিদ থেকে নামার দোয়া মুখস্থ করেছে বাইদ বাইনে মুখস্থ করেছে সোরা মুখস্থ করেছে রুকুর দোয়া শেষদার দোয়া শেষদার থেকে ওঠার দোয়া ইত্যাদি তাসাহ দোয়া মাসুরা সবই মুখস্থ করেছে এতগুলো দোয়া বেসাড়ি মুখস্থ করেছে একজন মুসল্লি কিন্তু ফরজ সালাতের পরে যেগুলো আসকার বা জিকির রয়েছে এই জিকিরগুলো মুখস্থ করতে পারেনি তার অভ্যাস নেই অথচ দোয়াগুলো অত্যন্ত ছোট ছোট দোয়া ফজিরতপূর্ণ অনেক বহু মানুষ রয়েছেন ফরজ সালাতের পরে যে আয়াতাল কুরসি পড়তে হবে এটা সে জানে না এটা মুখস্থ সে করেনি আর পড়বে কখন করবে কখন অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় এই দোয়াগুলো না জানার অন্যতম কারণ হলো যে এই প্রচলিত মোনাজাত চালু থাকার কারণে আল্লাহ রাসুল যেটা নিয়ম চালু করেছেন সেখানে যদি তার স্থানে আর জিনিস চালু করা হয় হাসান বিন আতিয়া বলেছেন রফা লহু আনহুম হুম তাদের কাছ থেকে আল্লাহ একটি সোননাথকে তুলে নেন লাইদুহা ইলা কিয়ামা কিয়ামত পর্যন্ত সেই সোননাথকে আর ফিরিয়ে দেন না যেখান থেকে একটা সোননাথ উঠে যায় ওখানে একটা জিনিস স্থান লাভ করে এই কাজটা স্থান এখানে লাভ করার কারণে মুসল্লি ভাইয়েরা জিকির থেকে বিরত হয়েছে তারা আর জিকির করে না অর্থাৎ জিকিরটা পুরোটাই বাদ দিয়েছে আমি সকল মুসলিম ভাই ও বোনকে রসুল্লাহ সাল আলী আসাল্লামের তরিকা অনুযায়ী সালাত আদায় করার জন্য বিনীত আহ্বান জানাবো এবং এই ক্ষেত্রে আহ্বান জানাবো দলিলের ভিত্তিতে যাশাই সাপেক্ষে রাসুলের সালাদকে গ্রহণ করার দেখার প্রয়োজন নাই কোন দেশের লোক কিভাবে করছে কত সংখ্যায় লোক কিভাবে করছে ওইটা দেখার বিষয় নয় বরং আমাকে দেখতে হবে সঠিকটা কোনটা সুতরাং আমি একা থাকলেও রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকব অধিকাংশ মানুষের মতো যদি করতে যাই তাহলে আমি সুন্নাত থেকে বিচ্যুত হব আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদের তফিক দান করে রাসুলের তরিকা অনুযায়ী সালাত আদায় করার হে আল্লাহ বিশ্বের সকল মুসলিম নর নারীকে রাসুল সাল্লাহ সাল্লামের সালাতের মতো সালাত আদায় করার তৌফিক দান করো সম্পূর্ণ সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে আল্লাহ আমাদের আপনি কবুল করুন আমিন সোহানাক আল্লাহমবিহামদেকা আশাহাদ আল্লাহ ইলাহিল্লাংতা আস্তাক ফিরকা আতুবেলাইকা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড খৌড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV TV মানবতার সমাধান হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়